পুরো সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় টিভি বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাত ওসালাম আলা আশফিল মুরসলিন আসহাবি আজমাইন ওমন তবি আহমবি ইহসানদ্দিন ওবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভাই বোনেরা ইসলাম ও সমাজ এ বিষয়ে আলোচনা শুরু করেছি আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো ইসলামে সাবি এবং স্ত্রীর যে একটা কালচার আছে যে একটা পদ্ধতি আছে এর উপরেই ইসলামে পদ্ধতি এগুলো বুঝার এবং আমাদের বুঝার ভিতরে যদি কোনো কমতি থাকে বা ল্যাকিং থাকে সেটাকে রেকটিফাই করার বিষয়টা খুবই বার্নিং ইস্যু স্বামী স্ত্রী এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে মানুষ হিসেবে মানুষ সমাজ হিসেবে গড়তে গেলে আমাদের নতুন প্রজন্মের সব সময় দরকার হয় এবং ইসলাম এই নতুন প্রজন্মের একটা মাত্র স্বীকৃত পদ্ধতি দিয়েছে সেটা হলো স্বামী এবং স্ত্রী একজন নারী এবং পুরুষ বৈবাহিক জীবনে আবদ্ধ হবে এবং তার মাধ্যমেই পরবর্তী জেনারেশনকে তারা জন্ম দিবে এই ধারা প্রচলিত ছিল আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত যারা আল্লাতে বিশ্বাস করে না যারা কোনো ধর্মে বিশ্বাস করে না তারা এই নিয়মটা ভাঙ্গার চেষ্টা করছেন তারা বলছেন হয়তো হিউম্যান জেনারেশন যেটা তার আর দরকারই নাই অথবা তারা বলতে পারেন যে বৈবাহিক সিস্টেম ছাড়াও হিউম্যান জেনারেশনকে বাঁচিয়ে রাখা যায় সমানত ভাই বোনেরা যদি কেউ নিরপেক্ষভাবে সত্যিকার অর্থে গবেষণার দৃষ্টিতে একটা সামাজিক গবেষণা করে তাহলে দেখতে পাবে যে ইসলাম যে পদ্ধতি দিয়েছে স্বামী স্ত্রীর মাধ্যমে একটা প্রজন্মকে গড়ে তোলার এর চেয়ে বিকল্প সুন্দর পদ্ধতি আসলে আর কিছুই থাকতে পারে না এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কিন্তু আসলে শুধু একটা লিগাল সম্পর্ক না যে আমি বললাম আমি বিবাহ করতে চাই আর একজন বললেন আমি কবুল করলাম একটা কাগজ স্বাক্ষর করা হলো সিগনেচার দেওয়া হলো এর মাধ্যমেই যে আমাদের একটা সম্পর্ক তৈরি হলো বিবাহের আসল উদ্দেশ্য কিন্তু সেটা নয় এখানে কিন্তু শুধু দৈহিক সম্পর্ক নয় বরং আল্লাপাক বলেছেন অমিন আয়াতিহি আন আনফসিকুম আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজালা বেইনাকুম মাওয়াদ্দাতাও রহমাহ সুরত রুমে আলাপাক এই কথাটা সুন্দর করে বলেছেন যে এই বৈবাহিক সম্পর্কটা একটা আল্লাহ নিদর্শন আপনি কি চিন্তা করে দেখেছেন আমরা জানতাম না কার সাথে আমার বিয়ে হবে অনেক সময় দেখা যায় দূর দূরান্তের মানুষ যে এলাকায় কোনোদিন আমি যাইনি আমার পূর্বপুরুষ যায়নি সেখান থেকে এক মেয়েকে আমি বিয়ে করে আনলাম অথচ বিয়ে করার পরে যখনই আপনি আপনার স্বামীর দিকে তাকান অথবা আপনি আপনার স্ত্রীর দিকে তাকান গভীর ভালোবাসার সৃষ্টি হয় এটা কিভাবে সম্ভব এই জন্য আল্লাপা কোরআন শহীদ বলেছেন যে এটা একটা আল্লাহর নিদর্শন এখানে আল্লাপাক আর একটা কথা বলেছেন লিতাসকুনু ইলাইহা যাতে করে তোমরা সেখানে স্ত্রীদের কাছে আসলে তোমাদের প্রশান্তি লাগে ঠিক তো দ্রুপ স্ত্রীরাও যখন স্বামীর কাছে আসেন তাদের প্রশান্তি লাগে তাদের মনে হয় তাদের একটা আশ্রয় আছে তাদের শেল্টার দেওয়ার কেউ আছে তাদের কথা শোনার কেউ আছে এবং এটাই হলো নিদর্শন এই আয়াতে যে বলা হয়েছে ওজা আলা বেইনাকুম মাওয়াদ্দাতান রহমা এবং তিনি তোমাদের ভিতরে প্রেম এবং করুণা সৃষ্টি করে দিয়েছেন মুফসিন কিরাম বলেছেন যে যৌবন বয়সে আসলে থাকে প্রেমের সম্পর্ক আর যখন মানুষ বুড়ো হয়ে যায় এই প্রেমের সাথে আরও করুণারও সম্পর্ক থাকে তার মানে হলেই যখন একজনের সাথে খুব বেশি দিন থাকা হয় কোনো একটা পর্যায়ে মনে হয় যে আমি বোধহয় একটু বিরক্ত হয়ে গেছি টায়ার্ড হয়ে গিয়েছি কিন্তু তারপরেও আপনি এই বুড়োটাকে ছাড়তে চান না তাকে ফেলে যেতে চান না কিংবা পুরুষটা ওই বুড়িকে ফেলে যেতে চান না ছেড়ে যেতে চান না কারণ এর ভিতরে একটা মায়ার সম্পর্ক তৈরি হয়েছে একটা করুণার সম্পর্ক তৈরি হয়েছে যার সাথে আপনি এতদিন ঘর করলেন যিনি আপনাকে এত কিছু করেছেন আপনার জন্যে তাকে আপনি কিভাবে ফেলে যাবেন এবং এটাই আল্লাহ পাকের সৃষ্টি ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান রহমা ইট ইজ আল্লাহ এই সম্পর্কটা আল্লাহ তৈরি করে দেন আল্লাহ রহমতে এই সম্পর্কের ব্যাখ্যা কোনো রোমান্স দিয়ে করা সম্ভব নয় কোনো সাইকোলজিস্ট কোনো মনোবিজ্ঞানী এটা ব্যাখ্যা করতে পারবে না যে স্বামী স্ত্রীর বৈধ বিবাহের সম্পর্কের প্রেমের সম্পর্ক কত গভীর সময় তো ভাই বোনেরা আমরা যারা মুসলমান আমাদের সমাজের এটা একটা ভিত্তি বৈবাহিক সম্পর্কের ভিত্তি মুসলমান সমাজে আদি থেকে আজ পর্যন্ত এই সমাজ গঠন হয়েছে পরিবার দিয়ে যে সমাজের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো সেই সমাজের সন্তানরাও ভালো যে সমাজের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো সন্তান ভালো সেই সমাজের পরিবারও ভালো যে সমাজের পরিবার ভালো সেই সমাজের পুরো সমাজটাই ভালো সময় তো ভাই বোনেরা একটা গ্রামে যদি বিশটা পরিবার থাকে এবং বিশটা পরিবারে সবাই যদি সুখী থাকে তাহলে কি সেই পুরো গ্রামটা সুখী হবে না অবশ্যই এবং এই সুখের শুরু হয়েছে স্বামী স্ত্রীর মাধ্যমে স্বামী এবং স্ত্রী যখন ভালো সম্পর্ক থাকে তাদের সাথে সন্তানদেরও সম্পর্ক ভালো হয় এবং যে পরিবারে স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্ক আছে সেই সন্তানরাও অত্যন্ত দয়াপর্বস হয় তারাও হয় কাইন্ড তারা অন্যকে বোঝে তারা অন্যকে হেল্প করে কিন্তু যে পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না সেই পরিবারের সন্তানরাও বেড়ে ওঠে নানান রকম মানসিক ও সামাজিক সমস্যা নিয়ে সময় তো ভাই বোনেরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিকে দেখেন যে তিনি তার স্ত্রীদেরকে কীরকমভাবে দেখতেন ঠিক তদ্রূপ তার স্ত্রীদের দিকেও দেখেন যে তারা তাকে কেমনভাবে দেখতেন এটা দুই পক্ষের ব্যাপার এক পক্ষ দিয়ে কখন হয় না যে কারণে আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়ান তুম হুন্না তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক এবং তোমরাও তোমাদের স্ত্রীদের পোশাক দেখেন আল্লাহ এখানে একটা ব্যালেন্স রক্ষা করেছেন পুরুষরা যদি শুধু মনে করেন যে শুধু মেয়েরা তাদের খেদমত করবে বউরা তাদের খেদমত করবে এবং তাদের তাবেদারি করবে তাদের দেখাশোনা করবে তাহলে সেটা হতো অবিচার আলাপাক কিন্তু এটা বলেন নাই আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাকুম তারাই মহিলারা তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক ওয়ান্তুম এবং তোমরাও হুন্না তাদের পোশাক অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বোঝার জন্য আল্লাপাক পোশাক শব্দ ব্যবহার করেছেন এবং এই পোশাক দুইজনের ক্ষেত্রে পোশাক কি করে পোশাক পরলে মানুষের অনেক কিছু ঢাকা থাকে অনেক কিছু থেকে প্রোটেকশন হয় যখন খুব ঠান্ডা লাগে তখন আমরা পোশাক পরি শরীর গরম হয় যখন বাইরে ধুলাবালি ওড়ে তখন আমরা পোশাক পরি শরীরটা ধুলাবালি থেকে মুক্ত হয় যখন অন্য কোনো সমস্যা আসে মশা মাছি কামড় দিতে চায় তখন আমরা যদি পোশাক পরা থাকি আমরা তাদের কামড় থেকে আমরা রক্ষা পাই যখন আমরা পোশাক পরি তখন কিন্তু আমাদের দেখতেও সুন্দর লাগে অর্থাৎ যারা পুরুষ তাদের যদি একজন স্ত্রী থাকে তারা অনেক দিক থেকে তারা রক্ষা পায় মানসিকভাবে তারা খুবই সুস্থ থাকে দৈহিকভাবেও তারা সুস্থ থাকে ঠিক স্ত্রীরাও তাদের যদি কোনো স্বামী থাকেন তারা মানসিকভাবে খুবই পরিতৃপ্ত হন এবং দৈহিকভাবেও তারা সুস্থ থাকতে পারেন ঠিক তদ্রূপ পোশাক পরলে যেমন সুন্দর দেখা যায় স্বামী স্ত্রী সম্পর্ক থাকলে একটা পরিবার অনেক সুন্দর লাগে সময়ত ভাই বোনরা স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আসলে অনেক কথা বলার আছে কিন্তু আমরা একটা ব্রেকে যাব ব্রেকের পর আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামের মণিমুক্তা আদি বিন হাতেম রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহু আলাইহাল্লাম বলেছেন এক টুকরো খেজুর সাদাকা করে হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো তুমি যদি তা না পাও তবে একটি উত্তম কথা দ্বারা হলেও সহি বুখারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় হাদির সংখ্যা ছ হাজার তেইশ আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা চাঁদা সুফা আনা হুয়া তালা বা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুণা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আলোচনা করছিলাম ইসলামী সমাজে স্বামী এবং স্ত্রীর মর্যাদা কি সম্মান কি এবং সম্পর্ক কি এটা নিয়ে আমরা বলছিলাম যে স্বামী এবং স্ত্রীর ভিতরে যে সম্পর্ক এটা হলো একটা ভারসাম্যপূর্ণ ব্যালেন্স সম্পর্ক এই যে স্বামী এবং স্ত্রী আরবিতে একে বলা হয় জাউজুন জোড় আমরা যারা বাংলা জানি তারা জানি জোর বলতে কি বোঝায় জোর বলতে বোঝায় যে একই রকমের দুইটা জিনিস আমরা স্বামী স্ত্রী একজন পুরুষ একজন মহিলা দুজন আলাদা দৈহিক মানসিক বিভিন্ন দিক থেকে আমরা আলাদা কিন্তু তারপরেও আমাদেরকে জোর বলা হয়েছে এই জোরটা কিসের জোর এই জোরটা আসলে হলো মনের জোর প্রেমের জোর সম্পর্কের জোর একজনের বয়স বেশি একজনের বয়স কম একজন হয়তো বেশি চালাক একজন হয়তো কম চালাক একজন হয়তো কম শিক্ষিত একজন বেশি শিক্ষিত একজনের টাকা পয়সা হয়তো কম একজনের টাকা পয়সা বেশি কিন্তু এ সত্ত্বেও দুইটা মন এক হতে পারে তার কারণ এই মন এমন একটা জিনিস যেটা এক হতে আসলে কোনো বাধা নেই প্রেম এই প্রেমটা সবসময় এক হতে পারে স্বামী স্ত্রীদের সম্পর্ক এক হতে পারে সুতরাং এই প্রেমের সম্পর্কে মনের সম্পর্কে স্বামী স্ত্রী তারা হলেন জোড় এবং তারা পরস্পর সমান কোরআন শিবের একটা আয়াত আছে আর রিজালু কৌয়ামুনা আলান নিসা যে পুরুষরা হলো মেয়েদের উপরে কৌয়াম এই কাওয়াম শব্দ নিয়ে অনেকে ভুল বুঝেছেন যারা ভুল বুঝেছেন তারা বলেন পুরুষ শাসিত সমাজ এখানে কিন্তু কোনো শাসনের সুযোগ নাই এখানে কাওয়াম শব্দের অর্থ কিন্তু শাসন করা নয় যারা আরবি বোঝেন নাই অথবা ইসলামের স্পিরিটটা বোঝেন নাই তারা এই কাওয়াম শব্দের অর্থকে শাসন করার অর্থে নিয়ে আসছেন বা রুলারের অর্থ নিয়ে আসছেন এটাকে যদি আমরা বলি তাহলে গার্ডিয়ান বলি গার্ডিয়ান মানে অভিভাবক আপনারা জানেন যে এই দুনিয়ায় কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য একজন অভিভাবক লাগে অভিভাবক ছাড়া একটা স্কুল চলে না অভিভাবক ছাড়া একটা মসজিদ চলে না অভিভাবক ছাড়া একটা দোকান চলে না অভিভাবক ছাড়া একটা ইউনিয়ন কাউন্সিল চলে না অভিভাবক ছাড়া একটা জেলা চলে না ডিস্ট্রিক্ট চলে না সাব ডিস্ট্রিক্ট চলে না কিছুই চলে না একটা দেশ চলে না অর্থাৎ প্রত্যেক জায়গায় একটা ইনস্টিটিউশন চালাতে গেলে একজন অভিভাবক লাগে ইসলাম পরিবারকে দেখেছে একটা ইনস্টিটিউশন হিসেবে সুতরাং এই ইনস্টিটিউশন চালানোর জন্যে একজন অভিভাবক তো দরকার সৃষ্টিগতভাবে আল্লাহ সুবাহ তালা পুরুষদেরকে এই পরিবারের অভিভাবক বানিয়েছেন যিনি অভিভাবক হন তার অনেক দায়িত্ব থাকে যদি কোনো কিছু ভুল হয় তার দায়ী দায়িত্ব সেই অভিভাবকের যদি কোনো ত্রুটি হয়ে থাকে অভিভাবককে শাস্তি পেতে হয় সুতরাং অভিভাবক হওয়া মানে কিন্তু একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়া নয় অভিভাবক হওয়া মানে হলো অতিরিক্ত দায়িত্ব নিয়ে অন্যদেরকে দেখাশোনা করা এবং শাস্তি পাওয়ার রিস্ক নেওয়া সুতরাং যে সমস্ত মা বোনরা মনে করেন যে আল্লাপাক পুরুষদেরকে অভিভাবক বানিয়ে নারীদেরকে বঞ্চিত করেছেন তারা আজকে বুঝুন যে আল্লাপাক আপনাদেরকে বঞ্চিত করেন নাই বরং আল্লাপাক আপনাদেরকে ঝামেলা মুক্ত করেছেন আল্লাপাক আপনাদেরকে এই ঝামেলা না দিয়ে রিস্ক মুক্ত করেছেন শাস্তি মুক্ত করেছেন আপনাকে যদি অভিভাবকের দায়িত্ব দেওয়া হতো তাহলে হয়তো ভুলের কারণে আপনাকে শাস্তি পেতে হতো কিন্তু সেই শাস্তিটা হয়তো পুরুষরা পাবে সময়ত ভাই বোনেরা আল্লাপাক এই যে সম্পর্কের ভারসাম্য বিভিন্নভাবে রক্ষা করেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আকমালুল মুমিনা খুলুকা মুমিনদের ভিতরে পরিপূর্ণ ইমান তার যার চরিত্র সবচেয়ে সুন্দর ও খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসা ইহিম আর তোমাদের ভিতরে চরিত্রের দিক দিয়ে সেই সবচেয়ে উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম সম্মানিত ভাই বোনেরা স্বামী এবং স্ত্রী কিভাবে জীবনযাপন করবেন কোরআন এবং হাদিসে অনেক কথা বলা আছে আমরা অনেক সময় যখন একসাথে থাকি বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয় কথা কাটাকাটি হয় মনে হয় মাঝে মাঝে যে আমি বোধ এই মেয়ে লোকটাকে বিয়ে করে জীবনে খুব ক্ষতি হয়েছে আমার খুব ঠকেছি কোনো কোনো বোন মনে করেন যে এই পুরুষটাকে বিয়ে করে হয়তো তিনি ঠকেছেন কিন্তু জানেন না আপনি যদি অন্য জায়গায় বিয়ে হতো সেই লোকটা হয়তো আরও বেশি খারাপ হতে পারত ভাইরা আমার আপনি জানেন না যদি আপনি আপনার এই বউটাকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করতে পারতেন তাহলে সেই মেয়ে আপনাকে আরও বেশি কষ্ট দিতে পারত সুতরাং যার যেখানে বিয়ে হয়ে গিয়েছে চেষ্টা করা উচিত সেটাকেই মেনে নেওয়া এবং এর উপরেই সন্তুষ্ট থাকা আল্লাহ সুবহান তালা বলেছেন ফাইন কারিহ হুন্না যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করো মনে রাখবে তোমরা অনেক জিনিস অপছন্দ করো ওহুয়া সেটা তোমাদের জন্যে উত্তম আমরা আসলে জানি না যে কোন মেয়ের সাথে আমার পরিপূর্ণ ম্যাচিং হবে কার সাথে আমার সম্পর্ক সবচেয়ে ভালো হবে বা বোনেরা জানি না যে কোন পুরুষের সাথে আমার সম্পর্ক সবচেয়ে ম্যাচিং হবে সুন্দর হবে এটা শুধু সৌন্দর্য দিয়ে নয় এটা শুধু দৈহিক অ্যাবিলিটি দিয়ে নয় এটা শুধু মন দিয়ে নয় এই বৈবাহিক সম্পর্ক সুন্দর করার জন্য সুন্দরভাবে পাওয়ার জন্যে অনেক কিছুই দরকার আপনি হয়তো ভাবছেন যে অমুক পুরুষের সাথে বিয়ে হলে আমি অনেক সুখী হতাম কিন্তু আপনি তো তার সাথে জীবন যাপন করে দেখেন নাই যারা প্রেম করে বিয়ে করেছেন বিয়ে করার আগে আপনাদের মনে হতো যে এই লোকটাকে না পেলে আপনি বাঁচবেন না আপনি মরে যাবেন ভাই হতে মনে করতে পারেন এই মেয়েটাকে না পেলে আমার জীবন সুখী হবে না কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যারা জোর করে অবৈধভাবে প্রেম করে বিয়ে করেন তাদের অধিকাংশ বিয়েই টিকে না তার কারণ বিয়ে টেকার জন্যে আল্লাহর রহমতের দরকার আছে এবং আল্লাহর রহমত পেতে গেলে আল্লাহ যেভাবে বিয়ে করতে বলেছেন সেভাবেই আমাদের বিয়ে করা দরকার সেভাবে আমাদের এই পারিবারিক সম্পর্ক করা দরকার অনেক লোক আসেন যারা স্বামী সম্পর্কে কমপ্লেন করেন যারা স্ত্রী সম্পর্কে কমপ্লেন করেন কিন্তু যখন আপনি দুই পক্ষে শুনবেন তখন দেখবেন যে আসলে তাদের বুঝের ভিতরে সমস্যা আছে তার কারণ আমরা উভয় মানুষ মানুষ হিসেবে আমি পারফেক্ট নই স্বামী হিসেবে আমি পারফেক্ট নই আর স্ত্রী হিসেবেও আপনি পারফেক্ট নন আপনি যদি মনে করেন আমি একজন পারফেক্ট স্বামী হই আপনাকেও কিন্তু তাহলে পারফেক্ট স্ত্রী হতে হবে কিন্তু বাস্তবে আপনি যেহেতু পারফেক্ট স্ত্রী হতে পারেন না কারণ আপনি মানুষ আমিও যেহেতু পারফেক্ট স্বামী হতে পারি না সুতরাং আমি যেমন আপনার কাছে হান্ড্রেড পারসেন্ট কামনা করা ঠিক না আপনারও উচিত নয় হান্ড্রেড পারসেন্ট আমার কাছে কামনা করা দুইজনের এভাবে বোঝাপড়া দরকার নেওয়া এবং দেওয়া দরকার একটা বিষয় হয়তো আপনার খুব ভালো আছে কিন্তু আমার ভিতরেও কিছু গুণ থাকতে পারে যেটা আপনার কাছে নাই সময়ত ভাই বোনেরা এটা হলো ইসলামের সমাজের স্বামী এবং স্ত্রীর সম্পর্ক ভালোবাসা এমন একটা সম্পর্ক এটা কখনোই বৃথা যায় না তবে সেই ভালোবাসার সুন্দর করে প্রকাশ করা শিখতে হবে কিন্তু আপনি যদি আপনার মনের ভিতরে অগাধ ভালোবাসা গোপন করে রাখেন আর সে কথা আপনার স্ত্রী জানে না অথবা স্ত্রী আর স্বামীকে খুবই ভালোবাসেন কিন্তু স্বামী সেটা জানে না যে আপনার স্বামীকে খুবই ভালোবাসেন তাহলে তো এই ভালোবাসা সামনে আগাবে না এজন্যে নিজের ভালোবাসাটাকে প্রকাশ করতে হবে কথায় এবং কাজে তাহলে দেখা যাবে যে আমাদের এই সংসারটা ভালোবাসায় ভরে গিয়েছে আর এই ভালোবাসায় আমাদের সন্তান সন্ততি ভরে গিয়েছে তাদের আচার ব্যবহার সুন্দর হচ্ছে ঠিক আপনার আমার পরিবার যদি এইভাবে ভালোবাসায় ভরে যায় তাহলে অন্য পাঁচটা পরিবারও এইভাবে ভালোবাসায় ভরে যাবে এবং আমাদের পুরো সমাজ ভালোবাসায় ভরে যাবে এবং এইভাবে পিস এবং শান্তি নিয়ে আমরা দুনিয়ায় থাকব এবং আখেরাতে থাকব কোরআন শরীফে বলা হয়েছে আল মালু আল বানুন জিনাতুল হায়াতের দুনিয়া সম্পদ এবং সন্তান সন্ততি হলো দুনিয়ার জীবনের একটা অলঙ্কার এই যে দেখেন দুনিয়ার জীবনের অলঙ্কার এটা কিন্তু আল্লাহ এক পর্যায়ের কথা বলেছেন কিন্তু হাদিসে আবার এসেছে যে সন্তানেরা মৃত্যুর পরে অনেক উপকারী কাজ করে আমরা আসি যে আল্লাপাক যে কেন বললেন জি নতুল হায়াতের দুনিয়া যাদের সম্পদ আছে তারা অনেক কিছু করতে পারে তারা নিজেরা মনে করে যে না আমার কিছু আছে তার মনের ভিতরে একটা সাহস থাকে যাদের সম্পদ আছে তাদেরকে সম্মান করে লোকজন যাদের সম্পদ আছে তাদের শক্তিও আছে ঠিক সন্তান সন্ততিও সেরকম যদি আপনার সেরকম সন্তান সন্ততি থাকে আপনি সম্মানিত হন যারা আপনারা খুব বেশি লেখাপড়া করতে পারেন নাই কিন্তু যদি আপনার সন্তান সন্ততিরা অনেক লেখাপড়া করে তখন আপনি যে লেখাপড়া করতে পারেন না সেই দুঃখ আপনার সন্তান সন্ততির লেখাপড়ায় মিটিয়ে দেয় আপনি যে খুব বেশি শিক্ষিত হতে পারেন না সেই গ্লানি আপনার সন্তান সন্ততির শিক্ষা মিটিয়ে দিতে পারে আপনি হয়তো মনে মনে ভাবেন যে আমি নিজে শিক্ষিত হতে পারিনি কিন্তু শিক্ষিত ছেলে অথবা মেয়ের পিতা হয়েছি আমি অথবা মাতা হয়েছি বাবা হয়েছি অথবা মা হয়েছি এটাই হলো সন্তানরা যে আমাদের অলঙ্কার তার একটা ব্যাখ্যা পিতা এবং মাতা হিসাবে আমরা আসলে সন্তানদের কাছে টাকা পয়সা কামনা করি না আমরা কামনা করি না যে আমার সন্তান এবং সন্ততি কষ্ট করে চাকরি করে তারা আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে আর আমরা বাংলায় বলি যে পায়ের উপর পা তুলে দিয়ে খাবো আমরা পিতামাতারা কিন্তু আসলে সেটা কামনা করি না আমরা শুধু কামনা করি যে আমার সন্তান সদ্যতি তারা বড় হোক শিক্ষিত হোক ভালো থাকুক সুস্থ থাকুক এবং এইটাই হলো আমাদের জীবনের একটা বড় অলঙ্কার আল্লাপাক আমাদের এই জেনারেশনকে কবুল করুন তাদেরকে হেফাজত করুন আমিন ওয়াখিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আলট্রায়ন